পিস টিভি বাংলা মানবতা সমাধান আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আকিমিস সালাতি লিযিকরি وقال الله عز وجل ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিনা হুম আং সলাতিহিম সাহুন আল্লাদিন হুম রউন সম্মানিত পিস টিভি বাংলার দর্শক শ্রোতা ও সুধীমণ্ডলী আমরা আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব সেটা হলো রসুলুল্লাহর সলাত আল্লাহ রসুল কিভাবে সলাত আদায় করতেন এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে প্রথমে জানতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন আউ্বালুমা ওয়াইন ওয়াইন ফাসাদাত সাইরু হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে তাবরানি আউসাতের মধ্যেও সহি সনদে বর্ণিত হয়েছে আল রসুল বলছেন কাল কেয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের যদি সলাত সঠিক হয় তাহলে সমস্ত আমল সঠিক হবে আর যদি সলাদটা ফাসেদ হয় সঠিক না হয় তাহলে বান্দার সমস্ত আমলই সঠিক হবে না বেঠিক হবে অর্থাৎ সালাদটা শুদ্ধ হলে আমার অন্য অন্য সমস্ত আমল শুদ্ধ হবে আর সালাদটি শুদ্ধ না হলে অন্য অন্য কোনো আমল গ্রহণ করা হবে না তাহলে কি আমরা দেখব না আমার সালাত রসুল্লাহ সাল আলী আসাল্লামের সালাতের মতো হচ্ছে কিনা প্রত্যেক ব্যক্তিকে জানতে হবে যে বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সে বিষয়ে আমরা কেন লক্ষ্য করব না যে রসুলের সালাতের সাথে আমার সালাত মিল আছে কিনা আমি কি একটুবার ভাববো না আমি কি একটুবার দেখব না যে আমার সালাদটি হচ্ছে কিনা শুধু এটা নয় সালাত এত বড় এত গুরুত্বপূর্ণ বিষয় অন্য সকল বিষয় আল্লাহ রব্বুল আলমিন জিব্রিল আমিনের মাধ্যমে মানুষের কাছে দিয়েছেন কিন্তু সালাত এমন একটি বিষয় যা কারো মাধ্যম নয় স্বয়ন আল্লাহ রব্বুল্লা আলমিন রসুল মোহাম্মদ সাল আলি আসাল্লামকে সালাদটি উপহার দিয়েছেন সপ্তম আসমান ভেদ করে গিয়ে উপরে সমস্ত আসমান উপরে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন সালাতের বিধানটা উপহার দিয়েছেন অন্য কোনো বিধানকে দেননি সালাত হল রায়সুল ইবাদা একজন মুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে প্রথম যে কাজটি করবেন সে কাজটি হলো আসলাত সালাত আদায় করবেন প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত আল্লাহ রসুল বলেছেন মুরু আউলাদ বিসাল্লাহ আল্লাহ রসুল বলছেন যে তোমরা সন্তানদেরকে সালাতের নির্দেশ দান করো যখন তাদের বয়স হবে সাত বছর সাত বছরে কোনো বিধান সন্তানের উপরে কার্যকর হয় না তাকে কোনো বিধান মানতে হয় না কিন্তু আল্লাহ রাসুল নির্দেশ দিচ্ছেন যে সালাতের নির্দেশ দান করো সন্তানদেরকে যখন তাদের বয়স হবে সাত বছর আর যদি দশ বছর হয় সালাত না পড়লে তাদেরকে পিটাও সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সালাত একটা মূলনীতি যখন একজন মানুষ সালাত আদায় করে তখন ওই ব্যক্তি সমস্ত অশ্লীলতা সমস্ত পাপ থেকে বিরত থাকে অন্য এমন কোনো এবাদত নেই যে কাজটি না করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কিন্তু কোথাও বলেননি যে ব্যক্তি সলাত আদায় করবে না ওই ব্যক্তির হুকুম লাগানো হয়েছে সে যেন কুফুরি করলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বাইনাল আব্দে ওয়া বাইনাল কুফরে তারকুসলাহ একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হলো সালাত আর একটা হাদিস এসছে বাইনাল রজুলে ওয়া বাইনা শিরকে তারকুসালাত যে ব্যক্তি সালাত পড়লো সে ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি পড়লো না সে ব্যক্তি কাফের আমাদের সালাতের একটি গুরুত্বর বিষয়ে আলোচনা প্রসঙ্গে এতটুকু বলা যায় জাল রাসুল বলছেন যেটা আবুদাউদে এবং ইবনু মাজাতে হাদিসটি বর্ণিত সহি সনদে আল্লাহ রসুল বলছেন আল আহদুল্লাদি বাইনানা ও বাইনাহুম তাদের মাঝে অর্থাৎ অন্য অন্য জাতির মাঝে আর আমাদের মাঝে মুসলিমদের পার্থক্য হলো আসসালাত সালাত হলো পার্থক্য এটা একটা অঙ্গীকার এটা একটা সীমা কাসালা ফকাত কাফারা যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করবে স্পষ্ট মাকান আসাহাব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়ারৌনা তারকল আমালে কুফরুন ইল্লাসল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবাকরাম কোনো কাজ ছেড়ে দিলে কাউকে কাফের বলতেন না কিন্তু কোনো ব্যক্তি যদি সালাদ ছেড়ে দেয় তাহলে তাকে সাহাবাকরাম কাফের বলে আখ্যা দিতেন এটাও হাদিস আবুদে বর্ণিত হয়েছে আমরা জানতে পারলাম যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান যদি আমি আদায় না করি তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি এক জালেম সালাত আদায় করতেই হবে এটা মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ বিধান শুধু মুসলিম নয় প্রত্যেকেরই উচিত যে আল্লাহর বান্দা হিসাবে আমি ইসলামের প্রতি মনোনিবেশ করে প্রথম অগ্রাধিকার দেব সালাদকে যে ব্যক্তি সালাদকে অগ্রাধিকার দিবে না ওই ব্যক্তি মুসলিম বলে দাবি করতে পারবে না সম্মানিত দর্শক মণ্ডলী যুদ্ধের মাঠে হলেও জিহাদের ময়দানে হলেও সালাদ আদায় করতেই হবে কোনো বিকল্প পথ নেই পোশাক নেই আমি পোশাকবিহীন সালাত আদায় করব। আমি অপবিত্র পবিত্র হওয়ার কোনো বুদ্ধি নেই কোনো অবস্থা নেই এরপরেও আমি সালাত আদায় করব। সালাত আমাকে আদায় করতেই হবে আমি এমত অবস্থায় আছি কাপড় অপবিত্র তখন আমাকে সালাতদায়ী করতেই হবে ওই অপবিত্র কাপড়েই কাপড় নেই এরপর উলঙ্গ হয়ে সালাতদায়ী করতেই হবে আমি অসুস্থ সালাতদায়ী করতেই হবে আমি চলতে পারি না আমি দাঁড়াতে পারি না বসে সালাতদায়ী করতে হবে আমি বসতে পারি না শুয়ে সালাতদায়ী করতে হবে অজ্ঞান নয় হুঁশ যতক্ষণ থাকবে আমার সচেতনা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে সালাত আদায় করতেই হবে শুয়ে পড়তে পারি না আমাকে ইশারায় সালাত আদায় করতে হবে মনে মনে সালাত আদায় করতে হবে কোনো বুদ্ধি নেই সালাদ থেকে বিরত থাকার সম্মানিত দর্শক মণ্ডলী সালাত এমনই একটি বিধান যে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতে হবে আমি দশ বছর করব না আমি তিন দিন করব না আমি সপ্তাহে একদিন পড়ব না পাঁচ অক্ত সালাতের দুই অক্ত পড়ব না মৃত্যু পর্যন্ত সালাত আমাকে আদায় করেই যেতে হবে তবেই আপনি মুসল্লি হবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইল্লাল মুসল্লিন আল্লাফি সলাতিহিম দাইমুন মুসল্লি তো তারাই যারা সর্বদা সালাতে রত থাকে অর্থাৎ সালাতের উপরে দায়েমি কায়েম থাকে তিন দিন পড়বেন তিন দিন পড়বেন না জুমার দিন পড়বেন শুধু ঈদের দিন পড়বেন আর সালাত পড়বেন না বরং মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি সলাতের উপরে কায়েম থাকবেন তিনিই হবেন মুসল্লি আর কাল কেয়ামতের মাঠে তারই হিসাবটা গ্রহণ করা হবে যদি সালাত না পড়ে থাকে আমারটা গ্রহণ করা হবে না সালাত হলো আল্লাহর জিকিরের আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম আমি সিয়াম পালন করি আমি জাকাত দেই কোটি কোটি টাকা আমি দান করি লক্ষ কোটি টাকা আমি নফন শ্যাম পালন করি হজ করি পঞ্চাশ বার কোনো আপত্তি নেই যদি একমাত্র সালাদ যদি না থাকে তাহলে আমার সমস্ত আমলে বিফলে যাবে একজন ব্যক্তি তিনি ইসলামের অন্য কাজ করে থাকেন কিন্তু সালাদ যদি আদায় না করেন তার কোনো জিনিস কাজে লাগবে না এমন কি যিনি সালাদ আদায় করছেন শুদ্ধভাবে করেন না আল্লাহ রব্বুল আলমিন ওয়াইল জাহান্নাম ওয়াইল নামক শাস্তি তাদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন তারা ভালোভাবে সালাত আদায় করে না কিভাবে সালাত আদায় করতে হবে সেটা গুরুত্ব দেয় না তাহলে যে ব্যক্তি সালাত আদায় করছে কিন্তু শুদ্ধভাবে আদায় করছে না তার জন্য যদি এই শাস্তি হয়ে থাকে তাহলে যে ব্যক্তি সালাত পড়ে না তার জন্য কি শাস্তি আমি আরেকটি বিষয়ে আহ্বান জানাবো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সালাতের সাথে জড়িত নয় বন্ধুরা আমার যুদ্ধের ময়দানে যেখানে মারা সংগ্রাম চলছে লড়াই চলছে এমত অবস্থায় সালাতের বিধান একটা বিধান আমি পালন করছি কিন্তু না ইসলাম তখনও ছাড় দেয়নি যদি আমরা জন থাকি যুদ্ধের ময়দানে পাঁচজনকে শত্রুদের সামনে দাঁড় করে রেখে বাকি পাঁচজন সালাত আদায় করব জামাত সহকারে এখানে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করাকে ভালোবাসেন না বরং ঘরেই সালাদ পড়েন আমি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি সালাদ যে আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাত সহকারে এটা তার প্রমাণ পাওয়া যায় একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যুদ্ধের মাঠে সালাত আদায় করছেন সালাদবিহীন কোনো কিছু কবুল হবে না সম্মানিত দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত একটা বিরতি নিচ্ছি বিরতি পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ঈদের ঘোষণা ইমান বলা হয় তার প্রথম অঙ্গ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ হাজ এবং জাকাতের আদায় আল্লাহর আদেশটাকে সে পালন করে মাত্র নামাজ এবং রোজার ফজিলত আমাকে অন্যত্র আর এক দুনিয়ায় যেতে হবে সেখানে গিয়ে তার ফল আমি ভোগ ফল আমি ভোগ করব শেখ বদরুদ্দোজান নাদাবি ইমানের ছয়টি আরকান মজবুত আছে আমার কাছে ইমানের দিক দিয়ে আমার মনের ভেতরে দুর্বলতা নেই কে করে সুন্দরভাবে ভালো এবং মন্দের মাঝে তফাত ইমানের হাকিকাত প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম সালাতের গুরুত্বের ব্যাপারে আমরা বলবো সালাত আদায় করতেই হবে বিকল্প আর কোনো পথ নেই আমরা তাদেরকে বলবো যারা সালাত আদায় করে না তাদের উদ্দেশ্যে বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই সালাত হলো আল্লাহর জিকিরের আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম আমি সিয়াম পালন করি আমি জাকাত দেই কোটি কোটি টাকা আমি দান করি লক্ষ কোটি টাকা আমি নফল শ্যাম পালন করি হজ করি পঞ্চাশ বার কোনো আপত্তি নেই যদি একমাত্র সালাদ যদি না থাকে তাহলে আমার সমস্ত আমলে বিফলে যাবে একজন ব্যক্তি তিনি ইসলামের অন্য অন্য কাজ করে থাকেন কিন্তু সালাদ যদি আদায় না করেন তার কোনো জিনিস কাজে লাগবে না এমন কি যিনি সালাদ আদায় করছেন শুদ্ধভাবে করেন না আল্লাহ রব্বুল আলমিন ওয়াইল জাহান্নাম ওয়াইল নামক শাস্তি তাদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন তারা ভালোভাবে সালাত আদায় করে না কিভাবে সালাত আদায় করতে হবে সেটা গুরুত্ব দেয় না তাহলে যে ব্যক্তি সালাত আদায় করছে কিন্তু শুদ্ধভাবে আদায় করছে না তার জন্য যদি এই শাস্তি হয়ে থাকে তাহলে যে ব্যক্তি সালাত পড়ে না তার জন্য কি শাস্তি আমি আরেকটি বিষয়ে আহ্বান জানাবো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সালাতের সাথে জড়িত নয় বন্ধুরা আমার যুদ্ধের ময়দানে যেখানে মারা সংগ্রাম চলছে লড়াই চলছে এমত অবস্থায় সালাতের বিধান একটা বিধান আমি পালন করছি কিন্তু না ইসলাম তখনও ছাড় দেয়নি যদি আমরা জন থাকি যুদ্ধের ময়দানে পাঁচজনকে শত্রুদের সামনে দাঁড় করে রেখে বাকি পাঁচজন সালাত আদায় করব জামাত সহকারে এখানে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করাকে ভালোবাসেন না বরং ঘরেই সালাদ পড়েন আমি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি সালাদ যে আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাত সহকারে এটা তার প্রমাণ পাওয়া যায় একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যুদ্ধের মাঠে সালাত আদায় করছেন সময় হয়ে গেছে সালাতের সাথে সাথে দুইটে ভাগে ভাগ হয়ে এক ভাগ শত্রুদের সামনে দাঁড়িয়ে যাবে এক ভাগ রাসুল্লাহ সাল আলী সাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবে যুদ্ধের মাঠে সালাত আদায়ের জন্য বেশ কিছু পদ্ধতি সুরাত রয়েছে আমি সেদিকে যাচ্ছি না শুধু এতটুকুই বলবো যে একজন ব্যক্তি উন্মুক্ত নিজে চলাফেরা করছে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক সে ভক্ষণ করছে আল্লাহর দেওয়া আলো সে গ্রহণ করছে আল্লাহর দেওয়া রাত সে গ্রহণ করছে আল্লাহর দেওয়া হাওয়া বাতাস সে গ্রহণ করছে ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করবে সেই সালাত আদায় সে ভুরুক্ষেপ করে না তার মতো অপরাধী তার মতো বড় আর কে হতে পারে আল্লাহকে সে সেজদা করতে চায় না যুদ্ধের মাঠে গিয়েও যেখানে সালাত আদায় করা লাগে বিভৎস এই সময়ে যেখানে মারা বাঁচার লড়াই চলছে তাহলে সেই ক্ষেত্রে আমি কেন সালাত থেকে দূরে থাকব আমি আহ্বান জানাতে চাই সালাতের গুরুত্ব কতটুকু আপনাকে আমাকে বুঝতে হবে সালাত ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পেতে পারে না এতে কোনো সন্দেহর অবকাশ নাই সালাতের মর্যাদা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি যে ব্যক্তি সালাত আদায় করবে না ওই ব্যক্তি মুসলিম বলে কখনো দাবি করতে পারবে না এখানে সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহকে স্মরণ রাখার সম্পর্কে বলতে চাই আল্লাহ বলছেন আকিম সালাত দিক্রি তোমরা সলাত আদায় করো আমার শরণার্থে আল্লাহ রব্বুল আলমিন সৌরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসায় অল মুনকার ওয়ালা দিকরুল্লাহ আকবর নিশ্চয় সালাত মানুষকে মনকার ফাহেসা খারাপ কাজ থেকে বিরত রাখে নিষেধ করে বলে দিকরুল্লাহকে আকবর আর আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত যে ব্যক্তি সালাত আদায় করবে যার সালাত আল্লাহর দরবারে কবুল হবে নিঃসন্দেহে বুঝতে হবে ওই ব্যক্তি নিজের পাপ কাজ থেকে বিরত থাকে তবে এখানে বলে দেওয়া ভালো যে একজন ব্যক্তি সালাত আদায় করছে কিন্তু পাপ কাজও করছে এর অর্থ এটা নয় যে সালাত সে ছেড়ে দিবে না এক সময় সালাদটি খুব একাগ্রতার চিত্তে একনিষ্ঠভাবে সে আদায় করতে থাকবে একসময় তার সালাদ কবুল হবে মনকার কাজ সে ছেড়ে দিবে যে ব্যক্তি সালাদ আদায় করবে না তার তো মনকার কাজ থেকে সে ব্যক্তি কখনোই বিরত থাকতে পারবে না মূলত শয়তান চাই মানুষকে সালাদ থেকে বিরত রাখতে মনে রাখতে হবে যে যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে শয়তান প্ররোচনা দেয় কুমন্ত্রণা দেয় এবং মানুষকে আল্লাহর জিকির থেকে এবং সালাদ থেকে বিরত রাখতে চাই সালাতের পথ আল্লাহকে স্মরণের পথকে বন্ধ করতে চাই এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে পেয়ে যাচ্ছি জানতে পারছি যে ব্যক্তি সালাদ থেকে দূরে থাকে ওই ব্যক্তিকে মূলত দূরে রাখে শয়তান শয়তান তার পিছনে লেগেই থাকে অতএব মনে রাখতে হবে যে সালাত আদায় ব্যতীত বিকল্প কোনো পথ আমার জন্য খোলা নেই আমি কখনো শয়তানের গোলাম হব না আমি গোলাম হব আল্লাহর আমি আল্লাহকে সন্তুষ্ট চিত্তে সালাতদাই করব সম্মানিত দর্শক মণ্ডলী যতক্ষণ বড় জিকির সবচেয়ে বড় এবাদত সালাত আদায় না করবে ততক্ষণ একজন ব্যক্তি নিজে প্রশান্তি চিত্তে চলাফেরা করতে পারবে না অন্তর তার প্রশান্তি হবে না শুধু তাই নয় আল্লাহ বলছেন ওস্তাইন ওয়াসলাহ ইন্নাহাল্লা কবিরতুন ইল্লা আল খাসিন সোরা বাকারা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাহাল্লা কবিরা ওয়াস্তাইনু বিশ্বরে ওয়াসালা তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য সালাতের মাধ্যমে চাও এখানেও সবচেয়ে বড় মাধ্যম হলো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সালাত ইন্নাহালা কবিরা তবে এটা খুব কঠিন ইল্লাল্লাহ খাসিন তবে যারা আল্লাহর নিকটে নমনীয় আল্লাহকে ভয় করে তাদের কাছে নয় যে ব্যক্তি সালাত আদায় করতে শঙ্কাবোধ করবে ইতস্তত বোধ করবে বুঝতে হবে ও আল্লাহকে ভয় করে না ওর মধ্যে আল্লাহর ভয় নেই আহ্বান জানাতে চাই যে কোনো ক্ষেত্রে যখনই আমি আপনি যাই করতে চাই প্রথমটা মনে রাখতে হবে আমাকে সালাত আদায় করতেই হবে আর বড় বিষয় আমি যেখানেই থাকি না কেন সেখানেই সালাত আদায় করতে হবে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন আল আরজু মসজিদুন পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ যেখানে সালাতের সময় হবে সেখানে আমি গিয়ে সালাত আদায় করবো আমি মাঠে থাকি তবুও সালাত আদায় করে নিব পুরোটা জমিনটা মসজিদ পবিত্র করা হয়েছে তবে কিছু কিছু স্থান রয়েছে সেখানে সালাত আদায় করতে বিরত থাকবো সেখানে স্থানগুলো খুব অল্প স্বল্প স্থান অর্থাৎ একজন ব্যক্তির জন্য সালাত আদায়ের ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না আমি সালাদ থেকে বিরত থাকার কোনো পথ খোলা নেই আমি যদি পাহাড়ের চূড়ায় অবস্থান করি যেখানে মসজিদ নেই জনগণ নেই সেখানেও আমাকে সালাত আদায় করতেই হবে আমি যদি কোনো কাজে নিমজ্জিত হই গাড়িতে অবস্থান করছি আমি সালাত আদায় করে নেব আমি মাঠে অবস্থান করছি সালাত আদায় করে নেব বাড়িতে অবস্থান করছি মসজিদে যাওয়ার ক্ষমতা নেই আমি সেখানে সালাত আদায় করে নেব সুতরাং আমি সালাদ থেকে কখনো বিরত থাকতে পারি না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে বিধান দিয়ে গেছেন সেই বিধানকে মানার স্বার্থে পরস্পরে সামাজিক বন্ধনের স্বার্থে সালাদ আদায় করতেই হবে সালাত মানুষকে যে মুনকার কাছ থেকে বিরত রাখে তার বাস্তবতা আপনার আমার সামনেই রয়েছে একজন মুসল্লি যিনি সালাদ আদায় করেন তিনি পাপ কাজ করতে বিশেষ করে হলেও জনসম্মুখে পাপ কাজ করতে অবশ্যই ভয় করে থাকেন কারণ তার একটা ভয় থেকে যায় যে আমি একজন মুসল্লি ব্যক্তি সালাত আদায় করি কিভাবে আমি এই পাপ কাজটা করতে পারি সুতরাং তাকে বাধা দেয়ই গোপনীয়ভাবে যদি সে অন্যায় কাজ করে খারাপ কাজ করে তখন সে নিজে অনুতপ্ত হয় এই মর্মে যে না আমি পাপ কাজ করলেও গোপনীয়ভাবে করছি এক সময় সে গোপনী থেকেও মুক্তি পাবে কারণ সালাত আদায় করতে গিয়ে যখন সে আত্মা প্রশান্তি লাভ করবে তখন দেখা যাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কৌমুলিল্লাহে কনে তিন তোমরা আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠিত্বে দাঁড়িয়ে যাই একনিষ্ঠ চিত্ত কি আল্লাহ রব বলেছেন কদ আফলাহাল মিনুন আল্লাদিনা হুমফি সলাতহিম খাশেহন মমিনরা সফলতা পেয়েই গেছে প্রথম পরিচয়ে বলছেন যারা সালাতটা আদায় করে নমনীয় হয়ে ভিত্তি সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করে এখানেই হলো প্রশান্তি যে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রশান্তি চিত্তে সালাত আদায় করে ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় কখনো প্রাপাচার হতে পারে না এক সময় সে সালাত আদায়ের মাধ্যমে একজন মোত্তাকি হয়ে যাবে এতে কোনো সন্দেহ অবকাশ নাই সমস্ত পাপ একসময় ছেড়ে দেবে আমি আহ্বান জানাতে চাই সালাতের গুরুত্ব অপরিসীম মুসলিম জীবনের প্রথম সাধনা হলো সালাত ওই ব্যক্তিকে যেখানেই থাকি না কেন সেখানে সালাত আদায় করতেই হবে সালাত থেকে বিরত থাকবো না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আহ্বান জানাবো প্রত্যেককেই ইসলাম মানার স্বার্থে প্রথম এবাদত শ্রেষ্ঠ এবাদত সর্বশ্রেষ্ঠ বিধান সালাদকে আমরা গ্রহণ করি যেখানে অবস্থান করি না কেন যে অবস্থায় থাকি না কেন সালাদ মেনে নিই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সোহানাক আল্লাহমদিকা আশাহাদুল্লাহ ইলাহিল্লা আংতা আস্তাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু